उपदेश गौरीयपत्रैश्च प्रकाशनीश सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमदात् जगोत्परिण्य धैर्यं सदा परिभवग्नमविष्टदोऽहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनु तं शरण्यम् भीतातिहं पनुतपालभवाद्दिपोतम् वन्दे महापुरुषते चरणारविन्द त्यक्ता दुस्तज्ज सुरेप्सितरज्जलक्ष्यं धर्मीष्ट अर्जवचसा जदगादरण्यम् मायामेघदैत्यप्सितं वधावद वन्दे महापुरुषते चरणारविन्द यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुजित किमपि गपवधु स्वदस्य पूर्णानुरागरससागरसारमूर्ति सा राधिकामयि कदा कृपां करोति श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द श्रियाद्वैतगदाधर श्रीकृष्ण चैतन्य प्रभुनतानंद गाधर शिव गौरभक्त हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকিতর কমলায়তাক্ষ ভীষাম্বরো দ্বিজবরো যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয় করো করুণাবতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम राम राम हरे यस्मात् प्रिया प्रियवियोग संयोगम् जन्म यस्माद् प्रिया प्रियवियोग संयोग जन्म शोकाग्निना सकलजनिषूदज्यमान दुःखौषधं तदपि दुःखम् अतद्धिया अहं भुवो न भ्रमामि वद मे तव दासयोगं वद मे तव दासयोगम् শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাল জানিয়েছেন জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করতে যাই তখন সেটা আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় জগতের ওপর আধিপত্য বিস্তার করার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি বাস্তবিক পক্ষে আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় শ্রী সরস্বতী ঠাকুর জানিয়েছেন আমরা ভগবানকে এই চোখে দেখতে পাই না ভগবানের কাছে ভগবানের কাছ থেকে আমরা কোনো পত্রও পাই না আমাদের আবেদন ভগবান ভগবানের কাছে পৌঁছায় কিনা তাও জানি না সরস্বতী ঠাকুর জানিয়েছেন যে আপনাদের যত আবেদন দুঃখের কথা সমস্ত কিছু যদি হরি বৈষ্ণবের কাছে নিবেদন করেন তাহলে সেক্ষেত্রে ভগবানের কাছে সেই কথা পৌঁছে যায় আমরা শুনেছি বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহানো পামন প্রতি হইবেন সবাই আমি শুদ্ধ বৈষ্ণবের কথা বলছি যে কথা বলতে গিয়ে আমি দুদিন আগে যে শ্লোক উচ্চারণ করেছিলাম তার ব্যাখ্যা সম্ভব হয়নি সেখানে বলা হয়েছিল নৈবাত্মনো প্রভুরয়ম নিজলাভপূর্ণ নৈবাত্মনো প্রভুরয়ম নিজলাভপূর্ণ মানম বিদুষ করুণ বিণীতে যদ যদ জন ভগবতে বিদধি তমান তচ্চাত্মনে প্রতিমুখ সযথা মুখশ্রী এই শ্লোকে প্রহ্লাদ মহারাজ জানাচ্ছেন যে যারা শুদ্ধ বৈষ্ণব তাদেরকে জগতের থেকে যত লাভ পূজা প্রতিষ্ঠা তারা পান সেগুলো তাদেরকে কোনো রকম আকর্ষণ করতে পারে না ছিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন চোদ্দ ভবনের এমন কোন বস্তু নাই যে পরমাংস গুরু বৈষ্ণবকে প্রলোভিত করতে পারে লোভ দেখাতে পারে এমন কিছুই নাই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা এই যে পরমংস গুরু বৈষ্ণবের হৃদয়টা হলো দর্পণ সদৃশ্য আমি বিদেশিদের কাছে এটা বলি পরমাংশ গুরু বৈষ্ণবের হৃদয় সা দর্পণ সদৃশ্য স্ফটিকের মতো নির্মল স্বচ্ছ দর্পণ সদৃশ্য সেখানে যে কোনো বদ্ধ জীব যে মতলব নিয়ে তার কাছে আসবে তার হৃদয়তে সেই বদ্ধজীবের কি আশয় সেটা প্রতিফলিত হয়ে যায় সেই জানতে পারে অন্তর্জানী তারা সেই জন্য সেখানে বলছেন প্রথম লক্ষণ হল নিজ লাভ পূর্ণ তিনি আর জগৎ থেকে যত লাভ পূজা প্রতিষ্ঠা তিনি পাবেন সমস্ত কিছুতে কিরকম হবে না তুমি যেমন দর্পণের সম্মুখে দাঁড়ালে দর্পণে যেরকম মুখ দর্শন করাবে যেরকম মুখের আকৃতি করবে দর্পণে সেই মুখই দেখবে ঠিক যেমন ভাবে তুমি তোমার মনের ভাব আকার আকৃতি ধারণ করে দর্পণের সম্মুখে তুমি দাঁড়াবে দণ্ডায়মান হবে ঠিক সেরকম মূর্তিই তুমি দেখতে পাবে অন্যথা দেখতে পাবে সেরকম গুরু বৈষ্ণবের সম্মুখে যে যে মতলব নিয়ে যে আশয় নিয়ে সম্মুখে উপস্থিত হবে তাদেরকে বোকা বানানো যায় না তাদের হৃদয়েতে সম্যকরূপে তারা অনুভব করতে পারবেন যে এর আশয়টা এরকম ঠিক এরকম ঘটনা দেখা গেছিল ছিল গৌরকিশোর বাবার জীবনে মানে। তার কাছে অনেকেই আসতেন বিভিন্ন আশয় নিয়ে বাবা তাকে কোনোদিনই চরণে হাতিতে দিতেন না কাউকে আবার দেখা যেত পরম পুঁজিবাদ কেশব গোস্বামী মহারাজ দা গেছেন তাকে আদর করে কথা বলেন বংশীদাস বাবাজি মহারাজের কাছে গেতেন পরম পুজো কেশব গোস্বী মহারাজ তাদের দর্শনে কোনো ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত না আমাদের সমস্ত সংশয় গুরু বৈষ্ণব ভগবান সম্বন্ধে যতক্ষণ না পর্যন্ত সমস্ত সংশয় মিটে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের অসুবিধে দেখা দেবে যতক্ষণ পর্যন্ত সংশয় থাকবে একটা সংশয়ের জন্য তোমাকে আবার জন্ম নিতে হবে তুমি পার পাবে না একটা সংশয় তোমার রয়ে গেছে মৃত্যুর সময় গুরু বৈষ্ণব ভগবান তার ধাম নাম পরিকর বৈশিষ্ট্য কাউ সম্বন্ধ একটা সন্দেহ রয়ে গেছে সেই জন্য তোমাকে আবার দেহ ধারণ করতে হবে সিদ্ধি লাভ হবে না যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা কি সেখানে এই যে বিচিত্র সংসারের একটা ছবি দেখা যাচ্ছে অপূর্ব ছবি এই যে বিচিত্র সংসার তার একটা ছবি প্রহ্লাদ মারা তুলে ধরেছেন অপূর্বভাবে কি বিভৎস অবস্থা এই সংসারের দেখুন সেখানে বলছেন যস্মাত প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জন্ম শোকাগ্নি শোকাগ্নিনা সকল জনিসুদমান প্রত্যেকটা জন্ম তুমি যে গ্রহণ করবে তাতে তুমি লক্ষ্য করে দেখবে তোমার জীবনে সবার জীবন কোনো না কোনো প্রিয় ব্যক্তি সে দেহ ছাড়ল চলে গেল তোমার মা চলে গেল প্রিয় ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসত সেই জন্য প্রহ্লাদ মহারাজ যে সমাজের সম্মুখে এই সংসারের ছবিটা তুলে দিয়েছেন প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জন্ম নিনা সকল জনিসুদর্জমানা প্রত্যেকটা জন্মেতে তুমি কিন্তু এরকম ভাবে দুঃখ পেয়েছিলে এবং এখনো পাচ্ছ তারপরেও কিন্তু আকেল হচ্ছে না নিত্য বস্তুকে ধরবার জন্য কারোর মধ্যে প্রচেষ্টা দেখা দিচ্ছে না নিত্য বস্তুর প্রতি তার আকর্ষণ হয়েছে তখন বোঝা যাবে যখন সে গুরু বৈষ্ণবের প্রতি তীব্র ভালোবাসা বিন্দুমাত্র এদিক ওদিক হলে গুরু বৈষ্ণব সহ্য করতে পারে না তখন জানবে তার এবার আর কোনো অসুবিধা হবে না সেই জন্য বলছেন এখানে প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জন্ম আগ্নি না সকলে জনী সুদজ্জমান হয় আর দুঃখের ঔষধ আবিষ্কার করার চেষ্টা করছে এই লোকগুলো কেন সংসার করে জিজ্ঞাসা করো সবাইকে পৃথিবীর যত লোক আছে প্রত্যেকে তুমি প্রশ্ন করো আপনারা সংসার করেন কেন কি কি উদ্দেশ্য নিয়ে সেখানে উত্তর পাবে যে আমরা সংসার করি সুখের জন্য আমরা সুখ পাব সংসারে সুখ লাভ করবো যে সুখটা সংসারেতে আছে সেদিনকেও বলা হয়েছিল সুখের স্বরূপ লোকে জানে না পরম সুখ স্বরূপ হলো একমাত্র ভগবান তাকে আশ্রয় করে না কালকে একটা শ্লোক বলেছি ব্যাখ্যা করতে পারেনি আজকে কিছু ব্যাখ্যা হবে সুখের স্বরূপটা যদি জীব জানতে পারে বাস্তব সুখের স্বরূপটা কেমন আর তাকে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের করুণায় তার মধ্যে এই আস্বাদনটা একটু চলে আসে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বা ধ্রুব বা সবার সিদ্ধান্ত বলছেন শুদ্ধ ভক্তির যদি একটু আস্বাদন তোমাকে জিউ ভাই করিয়ে দেওয়া যায় একটু সে এই জন্মে যদি কোনো ভাবে এদিক ওদিক হয়েও যায় সে ভক্তিপথ থেকে ছাড়তে পারবে না আস্বাদন পেতে হবে আস্বাদন না পাওয়া পর্যন্ত যদি গুরু বৈষ্ণব তোমাকে আস্বাদন দিতে চাইছেন সমর্থ বৈষ্ণব দুটো হতে পারে এক হচ্ছে তিনি সমর্থ বৈষ্ণব নয় আর দ্বিতীয় হতে পারে তুমি সমর্থ নও দুটো হতে পারে সদ্গুরু দুদিন আগেও বলা হয়েছিল নিজের প্রত্যক্ষ অধক্ষজ সেবা অনুভূতি তোমার মধ্যে সঞ্চালিত করতে পারে তুমি যদি আস্বাদন না পাও তা তুমি ভজন করবে কেন মন্দ প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি যুক্তি শাস্ত্রে বলছেন সে পর্যন্ত কোনো প্রয়োজন না নিয়ে কোনো কাজ করে না কি প্রাপ্ত হবে শাস্ত্র উত্তর দিচ্ছেন ভক্তিপ্রাপ্ত হবে আরে ভক্তি কি জিনিস সেই জানি না ভক্তিপ্রাপ্ত হয়ে কি হবে আমার চোখে যে স্থূল লাভ কামিনী কাঞ্চল লাভ হচ্ছে যোশিত কথাটার ব্যাখ্যা আগেও করেছি যোশিত কথার ব্যাখ্যা হলো ভোগ্য বুদ্ধি নিয়ে যে বস্তুর প্রতি তোমার দর্শন অনেকে ভাবতে পারেন দেশটা স্ত্রীয়ম ইত্যাদি শ্লোকে এই যে ব্যাখ্যাগুলো আগে করা হয়েছিল এতে অনেকে যোশিত সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার এটা বলবার সঙ্গে সঙ্গে ভেবে নিল যোশিতরা ভাবছে তাহলে বলে আমাদের জন্য বোধহয় কোনো নিয়ম নেই এটা খালি একমাত্র শরীরধারী পুরুষ তাদের জন্য তা নয় প্রভুপাত ব্যাখ্যা করছেন এটা গৌরিয়া মঠেই পাওয়া যায় আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না বলছেন ভোগ্য বুদ্ধি নিয়ে যদি কোনো স্ত্রী কোনো ব্রহ্মচারী সন্ন্যাসীর প্রতি বা কোনো জগতের কাউর প্রতি যদি দৃষ্টি দান করে তাহলে তারও যোশীর সঙ্গ হয়ে গেল তাকেও শাস্তি পেতে হবে যোশীর সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার প্রারম্ভিক কিন্তু এটাই ত্যাগ করা যাচ্ছে না যোশীর বলতে আগেও ব্যাখ্যা করা হয়েছে অনেকে মনে করে শুধু বোধহয় স্ত্রী শরীরটা যোশীর তা নয় সেখানে বহুবার ব্যাখ্যা করেছেন গৌরিয়া মঠের এই গুপ্ত ব্যাখ্যা কামিনী যোশীর কাঞ্চন যোশীর প্রতিষ্ঠা যোশীর এগুলো সব যোশীর কিন্তু যারা লাভ পূজা প্রতিষ্ঠা লোডবার চেষ্টা করি ওরা বলছে আমরা তো স্ত্রী সঙ্গ করি না আমরা যোশীর সঙ্গ করি না তা নয় ব্যাখ্যাটা তা নয় ওরাও যোশীর সঙ্গ করছে প্রপাত বলছেন নুনাধিক সবাই কিছু না কিছু যোশীর সঙ্গ হয়ে যেতে পারে যদি সেই অবস্থায় না উন্নত হয় যোশীর সঙ্গ এড়াতে পারবে না ভজন যে কথা বড় কঠিন এখানে প্রশ্ন হলো ভক্তি ভক্তির স্বরূপ বুঝতে পারছি না ভক্তি লাভ করে কি হবে একটু আগেও আলোচনা করেছেন মহারাজ ভক্তি পেলে কি হয় তা অমৃত স্বরূপ যে স্বরূপা বলেছেন সেটা যেটা পেলে পরে জংলাভ্যা প্রমাণ অমৃত ভবতী তৃপ্তি ভবতী যেটা পেলে তুমি সব সর্বাধিক ভাবে তোমার মধ্যে আর কোনো জড় বাসনা থাকবে না শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন তুমি সন্ন্যাসী ব্রহ্মচারী কি অবস্থায় তুমি রয়েছো আগে বলো তোমার অহংকারটা শুনি সরস্বতী ঠাকুর জানিয়েছেন তুমি যে অবস্থায় থাকো যদি এখনো পর্যন্ত তুমি জড় সংসার থেকে একটু আস্বাদন পাচ্ছ খাওয়া দাওয়ায় দর্শনেতে কোনো কিছুতে কোনো ব্যাপারে জড় সংসার থেকে এখনো তোমার টেস্ট তুমি আস্বাদন খুঁজে বেড়াচ্ছ কোনো খাবারের মধ্যে একটু আস্বাদন কোন একটু দেখবো কাউ সুন্দরী কাউকে একটু দেখবো একটু কথা বলবো বা কিছু হাতিয়ে নেবো লাভ পূজা প্রতিষ্ঠা কোনো ব্যাপারে সামহাও যদি বিন্দুমাত্র তোমার এই জগৎ থেকে বিন্দুমাত্র তুমি আস্বাদন এখনো তুমি পাচ্ছ বলে মনে করো তাহলে জেনে রেখো তোমার সিদ্ধি লাভ করতে পারবে না তোমার পক্ষে সিদ্ধি লাভ করা সম্ভব না আর যে সংসার মোর নাই লাগে ভালো কাহা যাই কৃষ্ণ হেরিয়ে চিন্তা বিশালে এটা না হওয়া পর্যন্ত কখনোই সে সাধকের কোনোদিন মঙ্গল হবে না আর সাধকের লক্ষণই হল সে সন্ন্যাসী হোক ব্রহ্মচারী হোক আমার মতো সাধাবে যে কোনো দ্যাট ডাজেন্ট ম্যাটার সাধকের লক্ষণ হলো আর যদি বলেন আমার যে আমি সাধক নয় আমি সিদ্ধ হয়ে গেছি তাহলে তোমার জন্য কথাগুলো নয় তুমি সিদ্ধ হয়ে থাকো কিন্তু সাধক যদি হয় সাধকের প্রথম লক্ষণ হলো সে নিজেকে সংশোধনের জন্য সর্বদাই ব্যস্ত থাকবে দৈনন্দিন যে জীবনযাপন করবে ভক্তি জীবন তার প্রতিটা পদক্ষেপে সে ভীত থাকবে এই বোধহয় আমাকে মায়া স্পর্শ করলো এই বোধহয় আমার ভুল হলো আর কোনো যদি জ্যেষ্ঠ ব্যক্তি তোমাকে ভুল দেখিয়ে দেয় সেটা মেনে নেবে নতমস্তকে হ্যাঁ আমার মধ্যে ভুল দোষ আছে এগুলো সংশোধন করবার জন্য সংশোধন করবার জন্য ব্যস্ত হবে সাধকের লক্ষণ হলে এটা যে সাধক গর্বিত আমাকে আবার কে শাসন করবে আমি শাসন করবো সবাই তুমি থাকো চোদ্দ ভুবনের মধ্যে পড়ে থাকো ভক্তির লক্ষণ আলোচনা করা হয়েছে একটু আগেও অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যে ন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা উত্তমা ভক্তির কথা বলছি তার আগে কর্মবিষ্ঠা ভক্তি জ্ঞান জ্ঞানবিষ্ঠা ভক্তি ইত্যাদি কথা কালকে কিছু কিছু আমাদের জ্যেষ্ঠ গুরু ভাই আচার্য মহায় আলোচনা করেছেন খুব ভালো লেগেছে আর সাধন যখন করে সাধন ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তি এগুলো তো শুনলে তারপরেও সাধন ভক্তির মধ্যে সাধন ভক্তির মধ্যেও অনেক ভাগ আছে তারপরে ভাব ভক্তি প্রেম ভক্তির মধ্যে পরমাংশের মধ্যে অনেক ভাগ আছে পরমাংশের মধ্যে অনেক গ্রেড আছে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে এগুলো সব ভাগ আছে কিন্তু কেউ শুনতে চাইছে না বলছে আমাদের সময় নেই বহুবাদ বলতেন তোমরা খাওয়া দাওয়ার মধ্যে পড়ে গেলাম আমরা খাওয়া দাওয়ার মধ্যে সেখানে বলা হচ্ছে গুরুপাদ পদ্ম বলতেন প্রভুপাদ ও সব পরমংসরা বলেন কৃষ্ণে কৃষ্ণে রচমানা যে অন্তরের প্রবৃত্তি এটাকে ভক্তি বলা হয় রচমান কৃষ্ণের যেন রুচি হয় এখন আমাদের কাছে চক্রবর্তী ঠাকুর বলছেন ভক্তি কি করে বুঝব মহারাজ কৃষ্ণের তো পছন্দ হলো সে বৈকুণ্ঠ দ্বারপালকে বললেন এ দ্বারপালগণ এটা আমারই ইচ্ছে এই জন্য সনকাদি ঋষি তোমাকে সাপ দিয়েছেন তোমাদের তোমরা যাও জগতে অসুর রূপে আসবে আর ভগবানের ইচ্ছে হলো ভগবান বীর রস আস্বাদন করুন ভগবান অনেকদিন লড়াই করেন না ভগবানের পক্ষে কোনোটাই দোষবহ নয় ভগবানের পক্ষে কোনোটাই দোষবহ নয় ভগবানের বীর রস আস্বাদনের ইচ্ছা হল ভগবান সদরস আস্বাদন করেন বৃন্দাবনে আমরা যখন হরিকথা প্রসঙ্গে অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে যখন চৈতন্য চৈতন্য চৈতন্য ভাগবত থেকে বিভিন্ন পায়া শ্লোক বলা হয় ব্যাখ্যা তখন অন্যান্য সম্প্রদায়ের লোকরা রেগে যান এই আপনাদের বাড়াবাড়ি হ্যাঁ জগতের পিতা কৃষ্ণ যেই না ভজে বাপ বৃত্তির দই পাতকের জন্মে জন্মে তা তাহলে কৃষ্ণ না ভজন করলে হবে না আমরা রাম ভজন করি উনি বলছেন আমরা দেবে ভজন করি এই আপনাদের বাড়াবাড়ি হবে না আমরা তো রামচন্দ্রের ভজন করি তখন তাদেরকে ব্যাখ্যা করার দরকার পড়ে আপনারা ভুল বুঝবেন না কথাটার মর্ম উপলব্ধি করার চেষ্টা করুন কৃষ্ণ কোনো অবতার নয় স্বয়ং অবতারই সেই জন্য কৃষ্ণ কথাটা যদি উচ্চারণ করা হয় তার মধ্যে রাম নৃসিংহ বরাহ নারায়ণ সবই আছে বামন দেব কোনো কিছু বাদ নেই বরাহদেব কোনো বাদ নেই সেই জন্য কৃষ্ণ সভ্যতা কমপ্লিট তাও ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ বলে আরো ভালো হয় যেটা শুনেছ তুমি আমার এত আলোচনা করার সময় নেই তা গৌরীগণের সিদ্ধান্ত একটাই আমরা আরাধন আরাধনা করব আরাধ্য ভগবান ভুজস্তনেয়স্তদ্ধাম বৃন্দাবনম রাম্মা কাচিত উপাসনা পুজপতি বর্গেন যা কল্পিতা শ্রীমদ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্ত্বাদরণা করা আমাদের মতামত কি গৌরীয়গণ যারা বিশুদ্ধ ভূমিকায় রয়েছেন তাদের এইটি কিন্তু শেষ কথা সেইটি কথা যে নন্দনন্দন কৃষ্ণকেই আমরা পেতে চাই তার ভজনই তদ্ধাম বৃন্দাবন আর কিভাবে ভজনা করব না গোপিকাগণ যে পদ্ধতিতে ভজনা দেখিয়েছেন সেই পদ্ধতি আমরা নেব অন্য কার পদ্ধতি নেব আমি অনেক শিক্ষিত সমাজে এই কথাটা বলতে বাধ্য হই যখন আমি জিজ্ঞাসা করি অনেক শিক্ষিত সমাজকে যে গৌরীয় মঠের তো আপনারা Gaudiya school of philosophy Gaudiya সিদ্ধান্তে এসছেন তো গৌরীয় মঠের সিলেবাসটা বলুন যেমন কলেজে স্কুলে ভর্তি হতে গেলে প্রথমেই যে সাবজেক্টে তুমি ভর্তি হবে তোমাকে প্রথমেই একটা সিলেবাস দিয়ে দেবে এই সিলেবাস অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে তারপর তোমার পরীক্ষা হবে সেই সব সাবজেক্টের উপর তারপর তুমি পাস করবে যখনই তাদের বলা হয় গৌরীয় স্কুল অফ ফিলসফিতে আপনারা অ্যাডমিশন নিয়েছেন নিজে থেকে পরিচয় দিচ্ছেন গৌরীয় মঠের ভক্ত বলে কিন্তু গৌরীয় মঠের সিদ্ধান্ত কি কি সিলেবাস যদি আমার সম্মুখে কোনো সিলেবাস না থাকে তাহলে প্রিপারেশন কি করে নেব বোঝা গেল অর্থাৎ এক কথায় বলতে গেলে আমার যদি ভজন মার্গের সুদৃঢ় উদ্দেশ্য না থাকে আমার ভজন মার্গের সুদৃঢ় উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্যকে সেই ধ্রুবতারাকে কেন্দ্র করে আমায় এগোতে হবে যে পথে অনেক বাধা আসবে আমি উদাহরণ প্রসঙ্গে বলেছিলাম বৃন্দাবনে প্রশ্ন করেন অনেকে আপনারা মীরাবাইয়ের নাম নেন না করো মশাই আপনাদের মঠে বড় মীরাবাইয়ের নাম নেন না কারো মীরাবাই ভক্ত নয় মীরাবাই সিদ্ধিলাভ করেছেন বলে হ্যাঁ তো করেছেন তার গৌরী মঠে কোনোদিন নাম নেয় না ওনার আম নাম নেয় না তা নয় কিন্তু আমাদের ভজন মার্গে তার আদর্শটা আমরা নিতে পারবো না কেন এ আপনাদের বাড়াবাড়ি এ কেন বাড়াবাড়ি আমি আপনাকে বুঝিয়েছি ভাগবত থেকে প্রমাণ দিয়ে এটা বাড়াবাড়ি নয় এটাই হচ্ছে রসপুষ্টি ভজন পুষ্টির জন্য এটি দরকার নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ আমার মীরাবাইজি ভজন করেছিলেন মেরা তো গিরিধারী লাল দুসরানা কই ওনারা বলছে হ্যাঁ তো উনি তো কৃষ্ণের ভজন করেছেন নন্দনন্দন কৃষ্ণের ভজন মানে হ্যাঁ উনি মেরা তো গিরিধারী লাল দুসরানা কই কীর্তন করেছেন কিন্তু তিনি কোনোদিন গোপিকাগণের আনুগত্য করেননি যেটা দক্ষিণ ভারতে চৈতন্য মহাপ্রভু গিয়ে শ্রী সম্প্রদায়ের যে বৈষ্ণব কার কাছে গেছিলেন রঙ্গনাথ শ্রীরঙ্গমে গেছিলেন বেঙ্কট ভট্ট সেখানে আলোচনা প্রসঙ্গে এই রহস্য তিনি খুলেছিলেন সেখানে কি না বলছেন যে কৃষ্ণের মধ্যে নন্দনন্দন কৃষ্ণের মধ্যে সমস্ত রসের সমাহার তোমরা যদি ভাগবত নামক কৃষ্ণ বস্তুকে অনুশীলন করতে পারো বাস্তব নিষ্কপট নিষ্পৃহ কোনো বৈষ্ণবের শ্রীমুখে তাহলে সেখানে প্রমাণ পাবে কিভাবে দ্বাদশ প্রকার রস কমপ্লিটলি পরিপূর্ণভাবে কৃষ্ণের সঙ্গে পরিবর্তন করা যায় কৃষ্ণ কখনো সখারূপে ভক্তদের সঙ্গে মল্লযুদ্ধ করছেন কখনো কখনো অন্যরকমভাবে বাৎসল্য সক্ষ সব রস আস্বাদন করছেন কৃষ্ণর পক্ষেই সম্ভব অন্য কোনো অবতারের পক্ষে সম্ভব নয় মীরাবাই কৃষ্ণ ভজন করেছেন এটা আমিও জানি ছোটবেলা থেকেই তার নাম শুনছি কিন্তু আদর্শ অনুসরণ করতে গিয়ে মীরাবাইজি স্বতন্ত্রভাবে ভজন করেছিলেন তিনি রাধারানী বা গোপীকাগণের অনুসরণ করেননি সেইটা না করার জন্য কি হল তিনি যখন সিদ্ধি লাভ করলেন তিনি দ্বারকাধীশ কৃষ্ণদের সিদ্ধি লাভ করলেন বৃন্দাবন চন্দ্রের ভজন করলেন কিন্তু বৃন্দাবন চন্দ্রের ভজন ব্যক্তই হলো না বৃন্দাবন চন্দ্রের ভজন হলো না তুমি যদি এখানে কোনো ব্যক্তিকে প্রবেশ করাও সে দীর্ঘদিন ভজন করছে মন্দিরে অর্চন করতে সেই যখন বেরিয়ে এলো পৌপাদের ভাষা এগুলো আমার ভাষা নয় আপনি কি অর্জন করলেন কেন মন্দিরে রাধা বিনোদ বিহারী আছে গৌরহরি আছে আমি রাধা বিনোদ বিহারীর অর্চন করলাম প্রভাত বলছেন না ও রাধা বিনোদ বিহারীর অর্চন করেননি হ্যাঁ মানে বিগ্রহ রয়েছে রাধা বিনোদ বিহারী আপনি বলছেন করেননি প্রভাত বলছেন লক্ষ্মীনারায়ণ ভজন করো লক্ষ্মীনারায়ণের পুজো করে বেরোলো তাই নাকি হ্যাঁ ও বিনোদ বিহারীর পুজো করতে গেল কিন্তু হলো না এটা হলো না ওর মধ্যে ঐশ্বর্য ভাবনা এখনো যায়নি সে এখন রাজমার্গে প্রবেশ দূরের কথা কিছুই বুঝেনি সে বিনোদ বিহারীর অর্চন করতে গেল গুরুদেবের আদেশে কিন্তু গুরুদেবের আনুগত্য রূপানুগ গুরুবর্গের আনুগত্য এখনো সেরকম উপলব্ধি করে নাই তার মধ্যে এখনো ঐশ্বর্য ভাব রয়েছে চাওয়া পাওয়া চায় নাই খুব বেশি যদি পুজো হয়ে যায় যদি পুজো আদৌ হয় পুজো হয়েছে মহারাজ তাহলে লক্ষ্মীনারায়ণের পুজো হয়ে যাবে বিধি মার্গে কৃষ্ণ প্রেম পাইতে নেই শক্তি হয় না কিন্তু ক্রম আমাদের বিচ্ছিন্ন করলে হবে না ক্রম অবলম্বন অবশ্যই করতে হবে এখন এই কারণে মীরাবাই লাভ করলেন কোথায় দ্বারকাধীশ কৃষ্ণে গিরিধারী লাল তার ভজন করলেন কিন্তু সিদ্ধি সেখানে পেলেন না উদাহরণস্বরূপ বলা যায় লক্ষ্মী দেবী এখনো বেলবনেতে ভজন করছেন কিন্তু যেহেতু রাধারানীর গোপিকাগণের তিনি আনুগত্য করেন নাই সেই জন্য কি হল পান নাই লক্ষ্মী এখনো পর্যন্ত পান নাই এখন ওই ফিরে যাই যে ভক্তি সম্বন্ধে যে কথা উচ্চারণ করা হলো গুরুপার পদ্ম বলছেন ছিল চক্রবর্তী ঠাকুরও বলছেন আচ্ছা যদি এমন হয় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা হচ্ছে যে তার ভক্তকে জগতে পাঠিয়ে দিল অসুর রূপে এবং অসুরের সঙ্গে ভগবান বলছে আমি লড়াই করব যেমন হিরণ্যাক্ষে হিরণ্যকশুপুর সঙ্গে করলেন কৃষ্ণ তো খুশি হচ্ছে কৃষ্ণ বলছে আমার ভাল লাগছে আমি লড়াই করব তাহলে কি আমরা যত ভক্ত হব কৃষ্ণকে নাকের মধ্যে ঘুষি মারবো এরকম ভাবে আপনি তো বলছেন কৃষ্ণের কৃষ্ণের পছন্দ হচ্ছে কৃষ্ণ বলছে আমি লড়াই করবো কৃষ্ণের ইচ্ছে কৃষ্ণের বিদ্রস আস্বাদন করবেন আবার আমাদের পিতামহ বিশ্ব আলোচনা প্রসঙ্গে দেখি ভাগবতে সেখানেও বলছেন কি পিতামহ বিশ্ব কৃষ্ণকে সুখদান করেছেন তোমাদের মতে যখন পিতামহ বিশ্ব এরম তীর চালাচ্ছে তখন কৃষ্ণের কবচ ছিন্ন হয়ে যাচ্ছে বিন্দু বিন্দু ঘাম বেরোচ্ছে রক্ত ফোঁটা তখন অনেকেই পিতামা বিশ্বের উপর রেগে যেতে পারে কিন্তু পিতামা বিশ্বের সঙ্গে কৃষ্ণ রস আস্বাদন করছেন এটা অনুভব কারণ নাই কিন্তু আমরা যে ভক্তিরাজ্যে এসছি তাহলে কি আমরা হিরণ্যাক্ষ হিরণ্য হিরণ্যকুশুমের মতো কৃষ্ণর গায়েতে মারবো নাকি ধুমধাম করে বলে না ছিল কেশব গোস্বী মারা সুন্দর উদাহরণ দিচ্ছেন যে আপনি বললেন কৃষ্ণের রচমানা ভক্তি আচ্ছা আমরা যখন দামোদর অষ্টকমের আলোচনা করি সেখানে পুজো কেশব গোস্বী মহারাজের কথা কেন আমার জ্যেষ্ঠ ভাই কালকে উচ্চারণ করেছিলেন কেশব কেশব আনুগ আমি সেই সম্বন্ধে কিছু তার চরণের কৃপা নিয়ে আলোচনা করতে চাই যে বাস্তবিক আমি কেশব আনুগ কিনা আমাকে তো আপনারা বলবেন এই মঠের নয় কিন্তু আমি কেশব আনুগ কিনা আপনি প্রমাণ করুন যে আমি কেশবানুগ নয় যদি ক্ষমতা থাকে আপনি প্রমাণ করুন আমি কেশবানুগ এই কথা আমি দেবানন্দ মঠেও আলোচনা করেছি চিৎকার করে বলেছি কেউ থাকলে প্রমাণ করুন আমি কেশব গোস্বী মহারাজের অনুগত নয় প্রমাণ করে দেখিয়ে দিন যদিও আমি তার চরণের কৃপা নেওয়ার জন্য চেষ্টা এটা আমার অভিমান নয় আমি চেষ্টা করি তার সিদ্ধান্ত তার কথা তার সমস্ত কিছু আমার জীবাত মনে হয় যেন পৌপাত যা বলছেন কেশব গোস্বী মহারাজ সেই এক কথা আর বামন দেবের যে কথাগুলো সেগুলো একটু ভাষাটা একটু অন্য কিন্তু একই সিদ্ধান্ত আমি পেয়েছি আলাদা কিছু পাইনি এই জন্য তার সবকে সমন্বয় কেশব সিংহা ব্যাখ্যা করছেন দামোদর সগমের এখানে ব্যাখ্যা করতে আচ্ছা বলো তোমরা ভক্তি মানে তো অনেক সস্তা জিনিস ভেবে নিয়েছ যে যা করবে অতি ভক্তি হয়ে গেল ভক্তি কিন্তু ভক্তি রাজ্যের যে সূক্ষ্ম বিচার এখানে কেউই আগ্রহ নেই কারোর মধ্যে আগ্রহ দেখা যায় না সূক্ষ্মাদি সূক্ষ্ম বিশুদ্ধ ভক্তির কথা আমরা জানব কারোর মধ্যে কোনো প্রশ্ন নেই গোলে হরিবোল বলা হয় না গোলে হরিবল ও হরিবল বলছে হরিবল বলে আমিও জয় দিয়ে দিলাম বিশুদ্ধ ভাবটাই কেউ চাইছে না কারোর মধ্যে এই ভাষণাটা নাই সেখানে অন্নাবিলাসিতা শূন্যম ব্যাখ্যা করে দিয়েছেন অন্নাভিলাস বললো না কেন অন্নাবিলাসিতা বললো কোনো ব্যাখ্যা আমি অত বলবার করবো না এখন প্রশ্ন হলো কৃষ্ণের রচমানা আত্মার যে প্রবৃত্তি সেবা সেটাকে তো ভক্তি বললেন কৃষ্ণ তো চাইছে লড়াই করতে আবার দেখা যান বিশ্বনাথ চক্রবর্তী না আমরা সেটা করব না কিন্তু যখন দামোদশ রকমে আলোচনা করি দামবন্ধন সেখানে দেখা যায় যশোদামার দোষটা কি ছিল দশদামার দোষ কি ছিল দশদামা গোপাল যখন নিজের পালঙ্ক থেকে উঠে এসে যশোদা মায়ের যে দধিমন্ঠন যে দণ্ড এটাকে আমরা ধরে নিলেন কোনো কথা বলছেন না গম্ভীরভাবে এসে দ্বন্দ্বটাকে ধরে নিলেন মা দধিমন্থন করছেন কৃষ্ণ গান গাইছেন ধরে নিলেন তার মানে আর এখন দণ্ড দধিমন্থন করতে হবে না তোমার কোনো কাজ নেই এখন আমাকে স্তনপান করা আমার ক্ষুধা লেগেছে সঙ্গে সঙ্গে মা কোলে নিয়ে নিলেন তাকে স্তনপান করাচ্ছেন স্তনপান করাতে করাতে কি হলো যশোদা মা বিচার করলেন যে এক্ষুনি যে দুধটাকে আমি এই যে শ্যামলি ধবলি পদ্মিনীর নাম আছে কিছু গরু সে বিশেষ গৌমাতার দুধে পদ্মগন্ধ থাকে পদ্মগন্ধ পদ্মের মতো সুগন্ধ বিশেষ গৌ ওই মাতার দুধের মধ্যে আবার গোপালচন্দ্র বিভিন্ন জায়গা আছে তিনি আবার পদ্মমধু মিশিয়ে দেন তবে গোপাল খাবে যশোদামা দেখছেন ওই যে উনুনেতে যে আমি দুধটা চাপিয়ে এসছি দুধটা লাফিয়ে পড়ে যাচ্ছে সেই পড়ে যাওয়ার সময় যশোদামা কি করলেন গোপালকে কোল থেকে তাড়াতাড়ি নামিয়ে থেকে ছুটে গেলেন দই দুধটাকে বাঁচাতে দুধটাকে বাঁচাতে গেলেন কিন্তু গোপাল গেলেন লেগে গোপাল দধিমন্ত্রণের ভাণ্ড তিনি কি করলেন নুড়ি দিয়ে ভেঙে দিলেন এবং দাঁতটাকে এরম ভাবে ধরেছেন অধরস্থকে দাঁত দিয়ে চেপেছেন রাগ হলো বিরাট রাগ হয়ে গেল কেন আমাকে ছেড়ে মা গেল রাগ হয়ে গেল এখন বিচার আসছে তাহলে কি যশোদা মা অভক্তি করলেন আর হিরণ্যকশিপ ভক্তি করলেন কোন বিচার আমরা গ্রহণ করব কোন বিচার যশোদা মায়ের ওপর তো কৃষ্ণ রেগে গেল রেগে গেল কিনা কেন মা আমাকে ছেড়ে দিয়ে আমার এখনো স্তনপান করা পূর্ণ হলো না মা কেন আমাকে ছেড়ে চলে গেল সেই জন্য ভাণ্ড ভেঙে ফেললেন এটা একটা লীলা কিন্তু গোপালের রাগ হলো কি জন্য হলো তাহলে যশোদা মা কি অভক্তি করলেন অভক্তি করেননি মা যখন গেছেন ওখানে ছুটে সেটা অন্য কর্মেতে যাননি অন্য কাজেতে যাননি মার ভেতরে দৈন্য ছিল আমার স্তনে কিংবা আছে এই দুগ্ধ পান করে গোপালের কি হতে পারে তার স্বাস্থ্য পুষ্টি হবে না গোপালকে পরিপূর্ণরূপে যদি সুস্থ রাখতে চাই তাহলে গোমাতার ওই দুধ থেকে আমি বিভিন্ন রকম দ্রব্য তৈরি করি মাখন আদি সেটাকে আমার বাঁচানো দরকার গোপালকে সুস্থ রাখবার জন্য তাহলে যশোদামার ভেতরে গোপালকে রাগিয়ে দেওয়ার কোনো কোনো প্রবৃত্তি ছিল না যশোদামার যাওয়ার উদ্দেশ্য ছিল গোপালের সুখবিধানের জন্য এখানে কিন্তু গোপাল বাজ্য দৃষ্টির রাগ দেখালে কিন্তু যশোদা মায়ের কিন্তু ওটাই বাস্তবিক ভক্তি হল বোঝা গেল কি বললো এইভাবে ভক্তিরাজ্যের গোপন থেকে গোপনীয় কথা দ্বাদশ মহাজনের কথা তোমরা যখন আলোচনা করো এক একজন দ্বাদশ মহাজন এক এক পদ্ধতিতে সেবা করেছেন করেছেন প্রহ্লাদ মহারাজের কথা কখনোই আমরা ভুলতে পারবো না যদিও প্রহ্লাদ মহারাজ জ্ঞাননিষ্ঠা ভক্তি জ্ঞাননিষ্ঠা ভক্তি কিন্তু কিন্তু প্রহ্লাদ মহারাজের যে বিচারগুলো সেগুলো প্রারম্ভিকভাবে আমাদের সমস্ত গ্রহণ করতে হবে কিন্তু শুদ্ধ অবস্থায় যখন আরো উঠব তখন কিন্তু আমাদের আরো চিন্তাধারা আরো উপরে চলে যাবে বোঝা গেল কি বললাম প্রহ্লাদ মহারাজের কিন্তু বিচার হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি রন্তিদেবের বিচার হলো কর্মমিশ্রা ভক্তি রন্তিদেব সিদ্ধি লাভ করেছে কিন্তু রন্তিদেবের কিন্তু কর্মমিশ্রা ভক্তি আবার যে পঞ্চম স্কন্ধে আমাদের আছে যে জড় ভারতের কথা ভারত ভরত মহারাজিকে যে কেটে ফেলবে এখানে হ্যাঁ প্রাণ ও কিচ্ছু উপস্থিতে অপি তিনি নির্বিকার রয়েছেন তাকে গলা কাটবে হাড়ি কাটে ঢুকিয়ে দিয়েছে তখনও বলছেন না ভগবান কি হচ্ছে আমাকে মারছে কেন আমি কি করেছি এটা কি বলেছিলেন বলেন তখন পর্যন্ত চুপচাপ রয়েছে এই জন্য ভক্তিরাজ্যের বিভিন্ন বিচারগুলো তোমরা যদি এই বয়স থেকে না করো গোলে হরিবন্দিত থাকো তাহলে এই খাওয়া দাওয়া আর ভান্ডার আর কিচ্ছু হবে না এটা লিখে দিচ্ছি আমি কিচ্ছু হবে না পৌপাদের সময় আমাদের গুরুবর্গ বলতেন পৌপাদের সময় বিশেষ পৌপাদের শক্তি ছিল পৌপাদ যে কোনো ব্যক্তি তার কাছে আসতেন পৌপাদের স্পেশালিটি কি ছিল অনেকেই আচার্যর কাজ করবেন কিন্তু পৌপাদের বিশেষত্ব কি এমনকি রামানুজাচার্য মাদ্রাচার্য নিম্বার গোস্বামী সবার মধ্যে বৃন্দাবনে চিৎকার করে আমি বলেছি যে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত আচার্য আবির্ভাব হয়েছে তার মধ্যে মাদ্রাচার্য সবার কথাই গ্রহণ করুন কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাদের যে আচার্যত্ব বিচার রাধারানীর বিচার তার মধ্যে সেই বিচার কিন্তু আমরা তাদের থেকে সেরকম পাই নাই পেয়েছি আমি চিৎকার করে বলেছি কেউ আমাকে প্রতিবাদ করেন নাই প্রতিবাদ করার উপায় নেই কেন সরস্বতী করো নয়ন মঞ্জুরি তার যে বিচার সেই বিচার অনেক উন্নত একদা আমি বলেছিলাম যে যখন গোরখপুরের প্রেস থেকে গীতা প্রেস থেকে গোরখপুর থেকে গৌরীয় মঠের যে কালীপ্রসাদ চক্রবর্তী শীত কেলকাটা কলিকাতায় গৌরীয় মিশনে প্রার্থনা এসেছিল যে গৌরীয় মঠের অনেক প্রচার হচ্ছে আমরা শুনছি যে আপনারা কিছু লেখা পাঠান আমরা আমাদের পত্রিকাতে কল্যাণ আদি বিভিন্ন পত্রিকাতে প্রকাশ করব তো পৌপাত করেছিলেন শুদ্ধ ভক্তির সম্বন্ধে বেশ কিছু লেখা সুন্দরভাবে পাঠিয়ে দিচ্ছেন যাতে পরপর প্রকাশ করা যায় কিন্তু প্রকাশ তো করবেন দূরের কথা সেখানে কৌপাদের লেখা যখন পড়তে আরম্ভ করেছেন পড়তে ওদের মাথা গেছে কা ওরা কিন্তু সাধারণ ব্যক্তি ছিলেন না তারা কিন্তু এক একজন সব প্রকৃতির পারে কিন্তু আমি তাদের চরণে অপরাধ করছি না রামসুখ দাসজি থেকে আরম্ভ করে গোয়েঙ্কাজি তারা সাধারণ নয় সব সিদ্ধ সাধারণ ব্যক্তি নয় তারা তাদের যারা সঙ্গ পেয়েছে তারা জানে তাদের কি সুন্দর বিচার কিন্তু গৌরী মঠের বিচার তাদেরকে স্পর্শ করে নাই সেই জন্য প্রভুপাদের ওই রকম লেখা দেখে তারা বিবেচনা করলেন আমাদের এই যে কল্যাণ আদি যে গোরখপুর থেকে পত্রিকা বেরোচ্ছে এটা যত বেশি জনগণের কাছে চলে যাবে তত ভালো কিন্তু এই গৌরী মঠের বিচার যদি লোকের কাছে যায় সেখানে গণ্ডগোল সৃষ্টি হবে তারা ভক্তিরাজ্যের কিছুই বুঝবে না সেই জন্য আর্টিকেল থেকে বেছে বেছে কিছু অংশ প্রকাশ করা হয়েছিল পুরো প্রকাশ করেনি যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা পুরো প্রকাশ করলেন না কেন বলে আমাদের পত্রিকায় জায়গা অল্প তো খুব ইম্পর্টেন্ট পত্রিকা আমরা পারি না আসলে তা নয় ওইগুলো প্রকাশ হলে ভক্তিরাজ্যে আলোড়ন সৃষ্টি হবে ভক্তিরাজ্যে যারাই যার পরমপূজার কেশব গোস্বীময় বলতেন একদা ত্রিবিক্ষ মহারাজার কে উনি জানেন বলতে আমি ভুলে গেছি আমি শুনেছিলাম প্রচার করে ফিরেছেন ফেরা পরে পুজো কেশব গোস্বীমা বলছে হ্যাঁ রে কেরাম প্রচার হলো রে কেরাম প্রচার করলে বলে মহারাজ বলবেন না এমন প্রচার হচ্ছে সবাই নাচছে আনন্দে হাততালি আবার আমাদের যেতে হবে সেখানে বলে খুব প্রশংসা করছেন বলে আমাদের যা প্রচার হয়েছে বলার কথা নয় কেশব গোস্বীমা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর কিছুক্ষণ পরে গম্ভীর হয়ে বলছেন তাহলে তোমরা কিছুই প্রচার করনি গৌরী মঠের কথা বলো নাই হ্যাঁ গৌরী মঠের কথা বলিনি বল না গৌরী মঠের কথাই এরকম যার হৃদয়তে গৌরী মঠের কথা মাথায় ঢুকবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে চলে যাবে পরম পূজা কেশব গোস্বী মায়ের সঙ্গে অনেক জায়গায় ঝগড়া লেগে গেছে বাজে ইনি বলছেন বিচার ওরা সত্যি মন্ডল থেকে চেঁচিয়ে উঠছে কেন এরম বলছেন আমি বলতে পারবো না সম্মুখে আমার সব চামার বসে রয়েছে এ কথা বলার আমার অধিকার নেই কিন্তু তিনি বলে ফেললেন সম্মুখে চামার বসে রয়েছে এদের সামনে কি হরি কথা বলবো এটা তিনিই বলতে পারে তার নকল কেউ করতে পারবে না কিন্তু সেটা তিনি সমাধান করে দেখিয়ে দিলেন কেন চামার বলেছিলেন এখানে কি এমন ব্যক্তি আছেন যিনি রক্ত মাংসের চিন্তার বাইরে গেছেন যদি থেকে থাকেন শালগ্রাম আর তুলসী এই বিনোদ বিহারীর সামনে প্রতিজ্ঞা করে বলুন আমি পার হয়ে চলে গেছি রক্ত মাংসের ধারণা নেই লাভ পূজা প্রতিজ্ঞা কিচ্ছু নেই প্রতিজ্ঞা করে বলুন তাহলে কেশব গোস্বীর মাঝে কথাটা মিথ্যা ছিল না যখন পর্যন্ত bloody conception of blood and flesh Until and unless you get rid of this হ্যাঁ conception bloody conception of blood and flesh তুমি ততক্ষণ পর্যন্ত লেদার ম্যান চামা যতক্ষণ পর্যন্ত এর বাইরে যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবে না শুদ্ধ ভক্তি তোমাকে স্পর্শ করবে না শুদ্ধ ভক্তির কথা বড় অদ্ভুত ভগবান যে যেরকমভাবে ভজন করেন ভগবান তার কাছে সেরকমভাবে নিজে প্রকাশিত হন ভাগবত তাই কথা বলছেন त्वं भोक्तियोगपरिभावितहित्सरोज आससे श्रुतेक्षितपथननुनातु पुंसां यद्यद्धियात उरुगाय विभावयति तत्तद्वपुपनयसे সদনুগ্রহায় সদনুগ্রহায় সৎ ব্যক্তিকে অনুগ্রহ করবার জন্য যে ব্যক্তি যেমনভাবে ভজন করেন তার কাছে নিজ রূপকে সেরমভাবে প্রকাশ করেন যেমন কোলদ্বীপে আমরা পরিক্রমা করেছে সেই শুদ্ধ ব্রাহ্মণ কাঁদছেন আমাকে দর্শন দেওয়া হে প্রভু রাজ ভগবান দর্শন দিলে ভগবান কোলদ্বীপ পতি ভগবান দর্শন দিলেন বরাহ রূপে ওর ওই রসে ভজন এই জন্য তোমাদেরকে এই বয়স কেন আমি আরো বলতে চাই যে তোমাদের যদি পাঁচ বছর বয়স থেকে এইসব কথা বলা হতো ভালো হতো তোমাদের সময় নষ্ট হয়ে গেছে অনেক আমারও সময় নষ্ট হয়ে গেছে পাঁচ বছর বছর থেকে এই বিচারগুলো জানার দরকার ছিল এখন যদি ও কক্ষ করতে বসে হবে না জীবন চলে চলে যেতে বসলো সেখানে বৃহৎ ভাগবত অমৃতে যে আলোচনা করা হয়েছে পঞ্চপাণ্ডবও ভক্তি করছেন হনুমানজিও ভক্তি করছেন দ্বারকার ব্যক্তিরাও ভক্তি করছেন তাহলে কোন ভক্তি আমরা নেব সনাতন গোসাই আমাদের মঙ্গলের জন্য বিচার করে করে লাস্টে গিয়ে কোথায় বিচার করে দেখালেন দেখো এহো বাহ্য আগে কহওয়ার এহো বাহ্য আগে কহওয়ার কেন বললেন মহাপ্রভু এহো বাহ্য আগে কহওয়ার কিন্তু পরম পূজ্যবাদ কেশব গোস্বী মায়ের চরণ রেণুকে আমি বক্ষে আলিঙ্গন করি কি জন্য করি যে আমি আমার জীবনে বহুপাককে আমার জীবনে গ্রহণ করেছি স্পিরিচুয়াল হিরো আধ্যাত্মিক জীবনের নায়ক আর তার সঙ্গে পরম পরম কেশব গোস্বী মহারাজের এই বিচারগুলো দেখে আমি পাগল হয়ে যায় কোনদিন তাকে সহজিয়া নীতি অবলম্বন করতে দেখি নাই আচার্যের কাজ কি সেটা সম্বন্ধে যদি প্রথম বলতে বলা হয় শাস্ত্রের বিচারে প্রথম বিচার করতে বলা হলে আচার্যের প্রায় ফাংশন আচার্য যদি বলেন আমার অনেক কাজ আছে তখন আমাদের কৌপাত বলবে তুমি রেখে দাও তুমি রেখে দাও অনেক কাজ তুমি সামনে এসো তোমার প্রথম কাজ কি তোমার প্রথম কাজ হলো যে ভক্তি রাজ্যের যে অন্যায় অত্যাচার হচ্ছে সিদ্ধান্তে যে বিরোধ হচ্ছে রসাভাস এই যে যা কিছু বাণী বৈভব ভক্তি বিনোদ বাণী বৈভব ভক্তি বিনোদ গৌর বাণী এই কথাটা বহুবার বলছেন আমরা ভক্তি বিনোদ গৌর বাণীকে প্রোটেকশন দেব আমাদের ভান্ডারা এই জন্য আমরা দুর্গাপুরের বুকে এই যে বিরাট ভান্ডারের আয়োজন করেছি কি জন্য শিক্ষিত লোকগুলোকে ডেকে নিয়ে আসবো তারা লোভে করে আসবে কি সুন্দর মঠ বাহ ভালো খাওয়া দাওয়া পাওয়া যাবে কিন্তু উদ্দেশ্য কি ও বা বলেছেন গৌরী মঠের যে হইচই গৌরী মঠের যে বৈভব প্রকাশ গৌরী মঠের যে খাওয়া দাওয়া পাঁপড় ভাজা মিষ্টান্ন পরমান্ন আমি জানি অন্যান্য সেবাশ্রম আমাদেরকে নিন্দা করে কিন্তু কান খুলে শুনে রাখুন আমাদের গৌরী মঠের উদ্দেশ্য অনেক ওপরে সেখানে বিচার কি না আমরা ওই সব ব্যক্তিকে ডেকে নিয়ে এসে তাদেরকে সম্মান দিয়ে বসাবো ভালো আসনে কিন্তু উদ্দেশ্য হল আমাদের কি না গোপনে তার কানেতে শুদ্ধ ভক্তির কথা ইনকালকেট করি যে হৃদয়তে তাদের এই নোংরা বিষয় রয়েছে সেগুলোকে দুর্ভূত করে সেই হৃদয়তে শুদ্ধ ভক্তির কথা ঢুকিয়ে দেবো চৈতন্য মহাপ্রভুর বিচার ঢুকিয়ে দেবো যদি চৈতন্য মহাপ্রভুর আচার আচরণ এক গৌরিয়া মাঠের সাধু বাস্তবিক গ্রহণ করেন তাকেই প্রচারক হিসাবে মেনে নিয়েছেন বাকি কেউ প্রচারক না আর সেদিনকে পরশুদিন তো আমাদের আমার জ্যেষ্ঠ গুরু ভাই গোসাই মহারাজ বলেই দিল এগুলো প্রচারক নয় মহারাজ প্রতারক প্রতারক প্রতার চিটা বলে দিলেন উনি আমি শুনতে বাধ্য হলাম চোখে আমি কি বলবো ঠিকই হয়তো বলছেন আমরা প্রচারক নয় আমরা প্রতারক তোমাদেরকে ঠকাতে বসেছি চিট করতে বসেছি বলো তাহলে কোথায় যাব তাহলে সিদ্ধান্ত কি তাহলে আচার্যের প্রথম দায়িত্ব হলো ভক্তি বিনোদ গৌর বাণীতে সিদ্ধান্তে কোনো যেমন গোলে হরিবল না দেওয়া হয় ওনাকে আমি জয় দিলে বেশি প্রতিষ্ঠা পাবো তাহলে তুমি কখনোই সাধু হতে পারবে না কোনোদিন তুমি সাধু হতে পারবে গৌরী আমার সাধু হতে পারবে না তোমাকে নিরপেক্ষ কথা বলতে হবে পরে পুঁজিবাদ কেশব গোস্বী মহারাজ বলতেন নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে চৈতন্য চরিতামৃতের এই বাণীকে নিছক সত্য কথাকে যদি আমি সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাকে রূপ রঘুনাথের কথা জগতে রুচিকর হচ্ছে না কেন তারা বদ্ধ অবস্থায় রয়েছে তথাপি তারা আমাকে বিরোধ করবে তথাপি আমি নিরপেক্ষভাবে গুরুচরণের ছায়া বসে আমি সেই সত্য কথাই কীর্তন করব যদিও তোমার আমাকে আক্রমণ করবে আর আমাকে মন্দিরে বসতে দেবে না আমার কিছু যায় আসে না তোমরা আমাকে মন্দিরে বসতে দিও না আমাদের বসার দরকার নেই আমাকে ডেকো না কিন্তু ওই কথাই আমি বলবো তোমাদের রুচিকর কথা আমি বলবো না বলতে পারি না আচার্যের প্রথম কাজ হলো তিনি সিদ্ধান্ত বিরোধ দেখবেন আচরণ সব কিছু পরম পুঁজিবাদ কেশব গোস্বী মহারাজ তিনি বহুপাদের আদর্শকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছিলেন এটা তার আচার আচরণ আদর্শ লেখা সব কিছুতে আমরা প্রমাণ পেয়েছি এমনকি জৈব ধর্মটাকে তিনি রসতত্ত্বকে আলাদা করে দিয়েছিলেন এই নিয়ে অনেক সমালোচনা হয়েছিল বক্তৃ ঠাকুর লিখেছেন উনি রসতত্ত্বকে আলাদা করলেন কেন কি দরকার ছিল আরে মহারাজ তার করুণাটা বেশি তার করুণা কম নয় আপনি কেন ভাবছেন তিনি ভক্তিবিনোদ ঠাকুরের বিরুদ্ধে কেন ভাবছেন আপনি উনি সকালবেলাকার কীর্তন লিখেছেন বলে আপনাদের মুখে নিন্দার একটা স্রোত বয়ে গেল জানেন না কি জন্য তিনি ভক্তিবিনোদ ঠাকুরকে অপমান করার জন্য লিখেছেন সকালের যে কীর্তন স্বতন্ত্র কীর্তন লিখেছেন কি কি মানে হল তিনি দেখেছেন যে সকালের ওই যে সকালের কীর্তন এই যদি হয় কোন জড় বিষয়ী মানুষ ওই কীর্তনের ভাব অনুমোদন ভিতরে সে গ্রহণ করতে পারবে না সে ওই ভাব গ্রহণ করতে পারবে না করতে গিয়ে বিপদে পড়বে তখন কি হবে তখন কি হবে সে উল্টো হবে সেই জন্য তিনি আমাদের উপযুক্ত ভক্তিমেন্দ্র ঠাকুরের আনুগত্যে ওই সকালের কীর্তন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন জৈব ধর্মকে তিনি ভাগ করে দিয়েছেন এই কারণে কে ধর্মের রসতত্ত্ব আলোচনা করে এই সহজিয়াগুলো মরবে এগুলোকে কখনোই জামকীর্তনেও তিনি বলতেন তোরা বেশি করে শুদ্ধ রক্তের কাছে ভাগবত কথা শোন জামকীর্তনের অধিকার হয়ে যাবে পরে অনেকে বলল অন্য অন্য মঠে হচ্ছে মারা একই কথা ছিল ভক্তি প্রমোদ পুরীগর সিং মহারাজ গুরুদেবের কাছে ছিল গোপানন্দ মহারাজ একবার প্রশ্ন করেছিলেন মহারাজ আমার গুরু মহারাজ এরকম এরকম বলেন সিদ্ধান্ত এইগুলো আর আবার দেখা যায় আমাদের গুরুবর্গ আছেন তাদেরকেও আমরা ফেলতে পারবো না সব শিক্ষাগুরু তাহলে আমি কি করব এক শিক্ষাগুরু এরকম বলছেন আর শিক্ষাগুরু এরকম বলছেন ছিল ভক্তি পুরী সবার সম্মুখে বলেছিলেন দেখো বাবা যার যার গুরুদেব রূপে বলরাম প্রকাশিত হয়েছেন যে রূপ মূর্তি নিয়ে ধরো তোমার কাছে এসেছিল ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ রূপে বলরাম আত্মপ্রকাশ করেছেন আবার অন্য আরো উন্নত স্তরে গেলে রাধারানী গুরু একমাত্র রাধারানী গুরু এখন আমি সেই কথা বলছি না কিন্তু তুমি যে গুরু থেকে দীক্ষামন্ত্র পেয়েছ সেই গুরুদেবের যে সিদ্ধান্ত যে যে কথা সেটাকে তুমি যে পদ্ধতি দেখাচ্ছেন সেটাকে তুমি অনুমোদন সেটাকেই তুমি মেনে চলো কিন্তু অন্য অন্য গুরু বৈষ্ণবের যে সিদ্ধান্তগুলো আছে সেটাতে বিরোধ করবে না কারণ গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা এই অবস্থাটা তোমার আসেনি যদি তুমি গুরুতত্ত্বকে উপলব্ধি করতে তাহলে দেখতে পারতে ছিল গোসাই মহারাজের যা সিদ্ধান্ত ছিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোসাই মহারাজের যা সিদ্ধান্ত এগুলো কেউ আলাদা নয় একই কিন্তু তুমি সিদ্ধান্তে আসতে পারবে না ইনি এরকম বলছেন পরম পুজোয়া বনগোসাই মহারাজ কেউ যদি দুপুরবেলা ব্রজবর না গড় কীর্তন করতেন উনি রেগে যেতেন উনি বলতেন এই কে বলেছে তোদের কোথায় লেখা ছিল এই কীর্তন করছিস দেখা প্রপাত বলেছে বলে সেখানে ধনিষ্ঠা আনিত কথাটা খেয়াল করবেন কি বলা হচ্ছে সিদ্ধান্ত ধনিষ্ঠা আনিত যে প্রসাদ মধ্যাহ্নকালে গাইছ সেখানে তুমি এই ভোগটা ভোগ মন্দির সেটা কোথায় নন্দের মন্দিরে তুমি বলছো নন্দের মন্দিরে আচ্ছা নন্দের মন্দিরে কে কে থাকে নন্দ বাবা যশোদা মা রোহিণী মা তারা সবে গুরুজন তারা রয়েছে সেখানে তুমি সেখানে তুমি কি করছো এই যে রাধারানীকে তুমি বলছো রাধারানীকে কি বিচার করলো রাধারানীকে বাহ্য দৃষ্টির রসপুষ্টির জন্য আমরা কি বিচার করি রাধারানী অপরের গৃহিণী বাস্তবিকভাবে কি নিত্য সত্য কি তিনি কৃষ্ণের নিত্য নিত্য শক্তি তিনি অপরের গৃহিণী নয় কিন্তু এই যে নিত্য জগৎ গোলকে যাবে সেখানে আয়ন ঘোষকে পাবে না আয়ন ঘোষের অপর নাম হল অভিমন্যু অভিমন্যু কথা ব্যাখ্যা করতে গিয়ে প্রভুপাত বলেছেন অভিমন্যু মানে ক্রোধ কাম পার্থ প্রার্থনা তার কারি কামনা বাসনা পুরায় না অভিমন্যু হ্যাঁ তার অভিষ্ট পূরণের জন্য কালী পূজা করাচ্ছে খালি ফলে গৌ গৌধন বৃদ্ধি পাচ্ছে গৌধনের আবার বৃদ্ধি হলো নিজের ইন্দ্রিয় এই জন্য এই কথা বলেছেন নিত্য জগতে যে গোলক যেখানে আছে সেখানে জটিলা কুটিলা তারপরে অভিমন্যু কংস এগুলো নাই নিত্য জগতে গোস্বামীরা বলছেন গোস্বাই পাহাড় জীব গোস্বাই ওখানে তাদের প্রতীতি আছে প্রতীতি কনসেপশন এই এই এক্ষুনি জটিলায় চলে আসবে এই তাড়াতাড়ি বলা এই এক্ষুনি কুঠিরা দেখে ফেলবে এই কনসেপশন ভয়গুলো আছে এগুলো রসপুষ্টিতে সহায়তা করে বাস্তবিক তাদের কংসের অস্তিত্ব নাই এই কৃষ্ণ তুমি এটা কি করছো আমাকে কিন্তু কংসকে বলে দেবো এই যে এগুলো গোলকে এগুলো নাই খালি রসপুষ্টির জন্য তার ভাবনাগুলো আর তত্ত্ব ভাবনাগুলো উপরে আছে তাদের অস্তিত্ব কোথায় না এই যে ভৌম বৃন্দাবন ভৌম তার সঙ্গে ওর পার্থক্য নয় কিন্তু এখানে রসের যে বিনিময় এটা আরো বেশি আস্বাদন হয় কেন সন্মুখে কংস চলে আসে সন্মুখে কংস চলে আসে সন্মুখে জটিলা চলে আসে কুটিলা চলে আসে অভিমন্যু সেটি এখানে আস্বাদনটা কম হয় না বেশি হয় এই জন্য ভক্তিমার ঠর বলছেন যারা এই ভজনে সিদ্ধি লাভ করেছেন তা সিদ্ধ অবস্থায় প্রপঞ্চের মধ্যে গোলককে দেখতে পাবেন গোকুলে গোলক আর গোলকে গোকুল এই দর্শন যার হয়েছে তিনি হচ্ছেন কিন্তু এসব কথা বোঝা মুশকিল পরম বুদ্ধিবাদ কেশব গোস্বী মহারাজ এই জন্য তিনি আলাদা তাহলে বন গোস্বী মাঝে কথাটা বোঝা গেল তুই নন্দের মন্দিরে গাইছিস যেখানে যশোদা বাবা মা নন্দ বাবা রোহিণী রয়েছে এখানে তুই বলছিস রাধারানীকে চিৎকার করে বলছিস তিনি রাধারানী কৃষ্ণের কে হয় এই গানটা গান পুরো গান আজকে হবে গানটা শুনবেন তাই কি করে বলছিস তুই রাধা কৃষ্ণ তো তার যশোদামার কাছে বাচ্চা কোলের বাচ্চা যশোদামার কাছে কৃষ্ণ যতই বয়স কোলের বাচ্চা সে কখনো ওই নোংরা কথা শুনতে পারে না কে রসাবাস হয়ে যাচ্ছে এই জন্য কৃষ্ণদাস বাবাজি মহারাজের সঙ্গে বনগোস্বাই মহারাজ এসব আলোচনা হতো মাঝে মাঝে বনগোস্বাই মহারাজ কৃষ্ণদাস বাবাজি মহারাজকে বলতে এই বাবাজির কাছে কীর্তন শুনবি না মা কেন বলতেন মাঝে মাঝে তিনি সক্ষরসন কীর্তন করতেন মাঝে মাঝে তিনি মধুর রসের কীর্তন ইচ্ছে করে বলতেন ওর মনে এই হলো না কৃষ্ণনাথ বাবাজি মহারাজ সিদ্ধ মহাত্মা তার ভাব আলাদা আমাদের কৃপা করার জন্য ওগুলো করতেন আর বেশিরভাগ সময় ওই যে না তার যে নিত্য স্বরূপ সেসব কীর্তন করতেন এগুলো গুরু ভাইয়ের গুরু ভাইয়ের মতো বিচার এগুলোর মধ্যে তোমরা মাথা খাওয়াবে তাহলে যে শ্লোক বলা হলো সেখানে আমরা কি দেখলাম তং ভক্তি যোগ পরিভাবিত হিত আশ আশাসে সুতেক্ষিত পথ ননুনাথ পুংসম যদ যদ ধিয়াত উরুগায় বিভাবয়তি তত্তদ্রপু পুনয়সে সদনুগ্রহায় এখন প্রশ্ন হল তাহলে শাস্ত্রের সিদ্ধান্ত ভাগবত কি বলছে সৎ ব্যক্তিকে অনুগ্রহ করার জন্য তিনি বপু অত শরীর ধারণ করছেন তাহলে সৎ তো একটা কথা বলা আছে কিন্তু গোস্বাইপদ রূপ পদ রসামৃত সিন্ধু বিচার করে দেখছেন সৎ এক প্রকার নয় সৎ সত্তম সত্তর সত্তম বিচার আছে সৎ সত্তম সত্তর সত্তম এই বিচার আছে আবার সৎ যেটাকে বলা হচ্ছে সেটার মধ্যে আবার তিনটে ভাগ আছে আর সত্তম যে সত্তর যেটা বলছে তার মধ্যে তরতম তিন ভাগ আছে আর সত্তম যেটা বলছে সেটার মধ্যে তিন ভাগ আছে বোঝা গেল কি বলা হচ্ছে এইগুলো সমস্ত যেমন একটা উদাহরণ দিই ভাগবত থেকে যদু সম্বন্ধে ভাগবত বলা আছে যদু হ্যাঁ সত্যম বলা আছে যদু সত্যম ধর্ম সত্যম বলা আছে যদুকে ভাগবতে বলা আছে যদু ধর্ম সত্যম ধর্ম সত্যম বলা আছে তার ধর্ম সত্যম যদি হয় ছেড়ে দেবো মহারাজ এক্ষুনি ধর্ম সত্যম যদি বলা হয় তাহলে যদুকে কিন্তু স্বাভাবিক যে বেদের যে বিচার আছে তাতে কিন্তু যবিক যদু কিন্তু অধর্ম করেছে স্বাভাবিক বিচারে কেন পিতা স্বর্গ পিতা ধর্ম এই যদি বিচার করা হয় যদু কিন্তু নিজের বাবার কথা মানেনি যখন বলেছে তোমার যৌবনটা আমাকে দাও আমি তোমার যৌবন নিয়ে কিছু তখন যদু কিন্তু দেয়নি এই নিয়ে অনেক কথা উঠেছে যদু কেন দিল না তাহলে তিনি তো বিরুদ্ধে আচরণ করলেন বেদের গুপ্ত রহস্য আছে কি জন্য এই কথা বলেছেন কেউ বুঝতে পারল না কিন্তু চক্রবর্তী বলছেন উনি কেন করেননি বলছেন যদু চিন্তা করলেন যে আমি কৃষ্ণ ভজন করি আজকে যদি বাবার বার্ধক্যটা যদি আমি নিয়ে নিই আর বাবা যদি জড়রসে ডুবে থাকে তাহলে আমি তো কৃষ্ণ ভজন আবার চলে যাবে তাহলে যে কোনো উপেক্ষা করে আমি কৃষ্ণ ভজন করলে কোটি পিতা মাতা সবার ভজন হয়ে যাবে যে শ্লোকের কদিন আলোকেও আলোচনা হয়েছিল এখানে অন্য জায়গায় যথা তরণ মূল নিষেচনেন দশকন্দ দস্কন্দ শাখা প্রাণব প্রাণোপহারাষ্ট্রে যথেন্দ্রিয়াণী তথৈব সর্ব অর্হানম অচ্যুতেজ্জা সেই জন্য যদু করেননি সেই জন্য গিয়ে সুখদেব গোস্বামী সেখানে বললেন যদু হচ্ছে ধর্ম সত্যম আরে বাপি বাপ যদু শুধু ধর্মসীন নয় বলছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ধর্ম সত্যম যদুর কোনো উদ্দেশ্যই নেই সেই যদুবংশে কৃষ্ণ এসেছিলেন আমার অনেক বিচার করার ইচ্ছা থাকলেও আজকে এখানেই বিরাম দিতে হচ্ছে আর মহারাজা আছেন সমস্ত আলোচনা করবেন বাঞ্ছা কল্পদুর্বশ্য কৃপা সিন্ধু প্রবচন পতিতানন্দ পাবন প্রবচন